লাইটটা বারবার অফ করছে দাঁড়াচ্ছে কেন এর পটভূমিকাটা হল রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরত করে আসার পর যখন মদিনায় দিনে হক ইসলামকে একটি বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন তখন মক্কার কুরাইশগণ যারা রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম এবং সাহবাইক রামদেরকে মক্কা থেকে বের করে দিয়েছিল তারা এই মদিনায় তাদের এই নিরাপদে অবস্থানটাকেও তারা সহ্য করতে পারেনি তাদের অপতৎপরতা চালু ছিল রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লামের সাহাবিদের জীবন মক্কায় তারা খুব অতিষ্ঠিত করে তুলেছিল যেই কারণে তারা হিজরত করেছিলেন এরপরও মদিনায় তাদের নিরাপদে আশপাশের বিভিন্ন অঞ্চলে দিনের দাওয়াত প্রচার প্রসারের পথেও তারা প্রতিবন্ধকতার সৃষ্টি করছিল এক পর্যায়ে বদরের যুদ্ধ সংগঠিত হয় ইসলামের বিজয়ের জন্য ধারাবাহিক এই অভিযানগুলো পরিচালিত হতে থাকে বদরের যুদ্ধে মক্কার কাফেরদের বড় বড় সর্দারগুলো নিহত হয়েছিল মক্কার সেই কুরাইশগণ তখন তাদের নেতৃত্ব শূন্যতায় পড়ে গিয়েছিল তাদের মধ্যে বড় ধরনের দুর্বলতা তখন থেকেই শুরু হয়ে গিয়েছিল এই ঘটনাটি জানা যায় যখন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম হুদাই বিয়ার সন্ধি করেন আর সন্ধির দুই বছর যেতে না যেতেই কুরাইশরা সেই চুক্তি লঙ্ঘন করে চুক্তিটা ছিল দশ বছরের কিন্তু দুই বছর যাওয়ার আগেই তারা চুক্তি লঙ্ঘন করে ফলশ্রুতিতে রাসুল্লাহ সাল্লু আলি ওয়াসাল্লাম গোপনে গোপনে প্রস্তুতি গ্রহণ করছিলেন মক্কা অভিযান পরিচালনার জন্য মক্কা বিজয়ের জন্য এমন এক সময়ে মক্কা থেকে সারা নামে এক গায়িকা মদিনায় আসে রাসুল্লাহ সাল্লু আলাই আলাইহাসাল্লাম ওই গায়িকাকে প্রশ্ন করলেন তুমি কি হিজরত করে এসেছ সে বলল না তিনি বলেন তুমি কি মুসলমান হয়ে এসেছ সে বলল না তিনি বলেন তাহলে তুমি কি জন্য এসেছ আচ্ছা ওইখানে কাজ করে ওটা নিষেধ করে দেন তো ওটা নিষেধ করে দেন ওই বোর্ডের কাছে যেন কেউ না আসে রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম মহিলাটিকে যখন জিজ্ঞাসা করলেন তখন সে উভয় জবাবে যখন না সূচক দিল তখন তিনি জিজ্ঞাসা করলেন তুমি কি জন্য এসেছ তখন সে বলল আমি চরম অভাব অনটনে পড়ে আমি এসেছি আপনারা মক্কার সম্ভ্রান্ত পরিবারের লোক ছিলেন আপনাদের মাধ্যমেই আমার জীবিকা নির্বাহ হতো বদরের যুদ্ধে কুরাইশের বড় বড় সর্দারগুলো নিহত হওয়ার পর মানসিকভাবে কুরাইশা এখন তারা সুখ পালনে ব্যস্ত এখন তারা আর গান বাজনার আয়োজন করে না কোনোদিনই কোন অনুষ্ঠানে এখন তারা আমাকে আর দাওয়াত দেয় না রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম বললেন মক্কার ওই যুবকরা এখন কোথায় যারা তোমার গানে মুগ্ধ হয়ে তারা পাগল পাড়া হয়ে তোমার পায়ের কাছে টাকা পয়সাগুলো বৃষ্টির মতো পেলত সেই যুবকরা এখন কোথায় তো সেই কি কথা বলল এরা আমাকে আর দাওয়াতি দেয় না তারা কোন অনুষ্ঠানই আর করে না কোন গান বাজনার আয়োজন করে না এখন আমি অসহায় পড়ে গেছি আমার জীবিকা চালার মতো আর কোন উপায় নাই এই জন্য আমি আপনাদের কাছে এসেছি আপনাদের কাছ থেকে সহযোগিতা পাওয়ার আশায় তখন রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম মহিলাটি যেহেতু কুরাইশ বংশের আর কুরাইশের লোকজন এখানে আছে তাদের কি বললেন কুরাইশের যারা তাদেরকে বললেন তোমাদের বংশেরই মেয়ে অভাবটনের পরে তোমাদের কাছে এসেছে তার সন্তান আদির জন্য তোমরা সহযোগিতা কিছু করো যারা পারো তখন সেই কুরাইশের যারা ছিলেন তারা মহিলাটিকে কিছু সহযোগিতা করলেন এরপর মহিলাটি যখন চলে যাচ্ছিল তার উঠে ছড়ে তখন বদরি সাহাবি হজরতে আবু বালতা তিনি একটা সুযোগ পেলেন এই সুযোগটা হলো তিনি হলেন মূলত ইয়ামনের লোক আবু বলতা তিনি মক্কার লোক নন মক্কায় এসে পরবর্তী সময়ে তিনি অবস্থান করছিলেন বাড়িঘর করেছিলেন সেখানে তার বংশের গুত্রের পরিচিত কোন লোকজন নাই আর এখানে তিনি মুসলমান হয়েছিলেন ওনার স্ত্রী সন্তানরা ওই মক্কায় ছিল কুরাইশের অনেক আরো ছিলেন যাদের পরিবার পরিজন মক্কায় ছিল তাদের গড় বাড়ির সম্পদ রাজি ছিল যারা হিজরত করতে পারেনি কিন্তু তাদের আত্মীয় পরিজন ওইখানে থাকার কারণে তাদের পরিবারগুলো সুরক্ষিত ছিল কিন্তু আবু বক্তার তো কোনো আত্মীয় স্বজন এখানে নাই বিদেশি মানুষ তার পরিবার পরিজন তো এখানে অরক্ষিত তিনি ভাবলেন যে এখন রাসুল উল্লাহ সাল্লু আলহাসাল্লাম যখন মক্কা বিজয়ের অভিযান পরিচালনা করবেন তারা তো আমার স্ত্রী সন্তানদেরকে তারা হত্যা করবে এই সুযোগে তাদেরকে তারা হত্যা করে ফেলবে তাই তিনি স্ত্রী সন্তানের মহব্বতে ভালোবাসায় তিনি ভাবলেন যে মক্কার কুরাইশদের আমি যদি গোপন একটা উপকার করি উপকারের বিনিময়ে তারা আমার স্ত্রী সন্তানদেরকে হেফাজত করবে এই ধারণার বশবর্তী হয়ে তিনি মক্কার কুরাইশদের উদ্দেশ্যে রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম গোপনে যে প্রস্তুতি নিচ্ছেন মক্কা বিজয়ের জন্য মক্কা অভিযানের জন্য এই সংবাদটি লিখে একটা চিঠি ওই মহিলার কাছে দিয়ে দিলেন যেই সারা নামক গায়িকা মহিলা যে মক্কায় ফিরে যাচ্ছে এখন এখান থেকে তার হাতে দিয়ে দিলেন দেখুন সারা এই চিঠি নিয়ে চলে যাচ্ছে তখন রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লামকে জিব্রাইল আলাইসাল্লাম এসে সংবাদটি জানিয়ে দিলেন তখন রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম আলী রাজু আল্লাহ তালানহুর নেতৃত্বে তিনজনের একটা বাহিনী প্রেরণ করেন এবং নির্দেশ দিয়ে দেন তোমরা রৌজায় খাট নামক জায়গায় গিয়ে উটের উপর আরোহণকারী একটি মহিলাকে তোমরা পাবে মক্কার ওই গায়িকা সারা ওই মহিলাটি তোমরা পাবে তার কাছে একটা চিঠি আছে ওই চিঠিটা তোমরা নিয়ে আসবে আদিল রাজি আল্লাহ তালানহ তারা ওনার সঙ্গে দুইজন সহ দ্রুতযান ঘুরার উপর চোয়ার হয়ে তারা ছুটলেন আর রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লামের বলে দেওয়া জায়গা রাউজায় খাক নামক জায়গায় তাকে গিয়ে পেয়ে গেলেন তারা তাকে বললেন তুমি চিঠিটি বের করে দাও সে বলল যে আমার কাছে কোনো চিঠি নাই তারা উঠটাকে বসালেন তল্লাশি করলেন অনুসন্ধান করে তারা পেলেন না তখন তারা মনে মনে বললেন যে রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম যা বলে দিয়েছেন তা অবশ্যই সত্য তার কাছে চিঠি আছে তারা যেহেতু নিশ্চিত খুঁজে না পেল তখন তাকে বললেন দেখো তুমি হয়তো চিঠিটা বের করে দিবে নতুবা আমরা তোমাকে উলঙ্গ করব মহিলাটি যখন দেখলো তাদের এই কঠিন অবস্থা তারা সিদ্ধান্তে অটল শেষ পর্যন্ত তাকে উলঙ্গ করবেই তখন সে তার পায়জামার ভিতর থেকে চিঠিটা বের করে দিল সেই চিঠিটা নিয়ে আলী রাজু আল্লাহ আনহু ওনার টিম সহকারে চলে আসলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কাছে এই চিঠি পাওয়ার পর রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম আবু বালতাকে ডাকলেন ওমর রাজি আল্লাহান এখানে বসা ছিলেন তিনি আগেই বললেন ইয়া রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম আমাকে অনুমতি দিন আমি এই মোনাফিকটার গরদান উড়িয়ে দেই আবু বলতা আসার পর রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন তুমি কেন এমনটি করলে তখন সে সত্য কথাগুলোই বলল যে মক্কায় আমার কোনো আত্মীয় স্বজন নাই আমার স্ত্রী সন্তান আদিটা ওইখানে আছে আপনাদের সকলেরই তো আত্মীয় স্বজন ওখানে আছে যে আত্মীয় স্বজনরা আপনাদের পরিবার পরিজনকে নিরাপত্তা দেয় আমি ভাবলাম আমি যদি কুরাইশদের কাছে এই ধরনের গোপন একটা সংবাদ পৌঁছে দিয়ে তাদের উপকার করি এর বিনিময়ে তারা আমার স্ত্রী সন্তানদেরকে তারা নিরাপত্তা দিবে আর আমার এই বিশ্বাসও ছিল যে আমার এই সংবাদ পাওয়ার পরও আপনার বিজয়ের ক্ষেত্রে কোনো ব্যতিক্রম হবে না আল্লাহ আপনাকে যে বিজয়ের জন্য ওখানে প্রেরণ করছেন বিজয় হবেই এই সংবাদে কোনো ধরনের এর কোনো প্রভাব পড়বে না এটা আমার ধারণা ছিল আর এই জন্য আমি এটা লিখেছি রাসুল্লাহ সাল্লু আলহাম বললেন যে সে সত্য কথাই বলেছে এরপরও উমর বললেন ইয়া রাসুল্লাহ সাল্লু আলহাম আমাকে অনুমতি দিন আমি মোনাফিকটার গরদান উড়িয়ে দেই তখন রাসুল্লাহ সাল্লু আলহাম বললেন যে হে উমর তুমি কি জানো আবু বালতা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে আর বদরি সাহাবাদের ব্যাপারে রাসুল্লাহ সাল্লু আলাইসলাম কি বলেছেন তারা জান্নাতি এ ব্যাপারে আল্লাহ তাদেরকে জানিয়ে দিয়েছেন তুমি তা জানো তখন উমর রাজি আল্লাহু আনহু তার চোখ দিয়ে পানি জড়তে থাকলো আর বললেন আল্লাহ এবং আল্লাহ রাসুলই সবচেয়ে ভালো জানেন এই ঘটনার প্রেক্ষিতেই মূলত এই আয়াতের অবতরণ মক্কার গায়িকা সারার মদিনায় আগমন আর যাওয়ার পথে আবু বক্তার চিঠি তার কাছে প্রদান মক্কাবাসীর উদ্দেশ্যে এই প্রেক্ষিতে মূলত এই আয়াত অবতীর্ণ হয়েছে এখানে আল্লাহ বাহানাহ তালা এরশাদ ফরমান হে ইমানদারগণ তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রুদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না হে ইমানদারগণ আমার শত্রু এবং তোমাদের শত্রুকে বন্ধু হিসেবে গ্রহণ করো না তুল কোন ইলাইহিম বিল মাবাদ্দা এইভাবে যে তোমরা তাদের প্রতি ভালোবাসার আবেদন করবে অথচ তোমাদের কাছে যে সত্য এসেছে তা মেনে নিতে তারা অস্বীকার করেছে কুফুরি করেছে ইয়ুখরিজুন আর ওয়া ইয়াকুম আন তুমিনু বিল্লাহি রাব্বিকুম আল্লাহ রাসুলকে এবং তোমাদেরকে তারা বের করে দিয়েছে মক্কা থেকে শুধু এই কারণে তোমাদের রব আল্লাহর প্রতি তোমরা ইমান এনেছ যদি তোমরা বের হয়ে থাকো আল্লাহর পথে জিহাদের উদ্দেশ্যে আমার প্রতি জিহাদের উদ্দেশ্যে যদি তোমরা বের হয়ে থাকো এবং আমার সন্তুষ্টির জন্যই যদি বের হয়ে থাকো তাহলে তোমরা মনের মধ্যে তাদের প্রতি যে ভালোবাসা গোপন রেখেছ এটা কেন আর আমি জানি তোমরা যা গোপন করো আর যা প্রকাশ করো মিনকুম তোমাদের মধ্য থেকে যারা এমনটি করবে অর্থাৎ কাফেরদের প্রতি ভালোবাসার আবেদন করবে ভালোবাসার সম্পর্ক রাখবে সে সুজা পথ থেকে বিচ্ছুত হয়ে গেছে এটা সুরাতুল মুমতাহিনার প্রথম আয়াত এখানে আল্লাহ সুবাহ আবু বলতার ওই ঘটনার প্রেক্ষিতে আয়াতটি নাজিল করেছেন কিন্তু কোরআন মজিদের নাজিলের একটা পটভূমিকা থাকে প্রেক্ষাপট থাকে এর অর্থ এটা নয় যে ওই ঘটনার সাথেই এই আয়াতটি সংশ্লিষ্ট এবং ওইখানে সীমাবদ্ধ এটার অর্থ কিন্তু এটা নয় একটা উপলক্ষে আয়াত নাজিল হয় আর এই উপলক্ষের সাথে সামঞ্জস্যশীল কেয়ামত পর্যন্ত যত কিছু ঘটবে সব কিছুর সাথে আয়াত সংশ্লিষ্ট এবং এই আয়াতের সার্বজনীনতা কেয়ামত পর্যন্ত এটা ওই সময়ের জন্যই এটা সীমাবদ্ধ নয় আল্লাহ ইমানদারদেরকে সম্বোধন করে বলেছেন এটা শুধু হাতিবকে লক্ষ্য করি বলা হয়নি ঘটনাটা তার উপলক্ষে কিন্তু সমগ্র মুমিনদেরকে লক্ষ্য করে বলেছেন ইয়া হে ইমানদারগণ এখন ইমানের মধ্যে যারা সামিল আছে সকলেই এর মধ্যে অন্তর্ভুক্ত যারা ইমানের মধ্যে সামিল আছে সকল মুমিন এর মধ্যে অন্তর্ভুক্ত আমার শত্রু এবং তোমাদের শত্রুদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না এটা আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত কোন মুমিন আল্লাহর দুশ্মনের সাথে বন্ধুত্ব করতে পারে না আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন আল্লাহ এখানে কাফের কথা উল্লেখ করেননি বলেছেন আমার শত্রু এবং তোমাদেরও শত্রু আল্লাহর শত্রু কারা আল্লাহ সুবাহান সমগ্র জগৎ সমূহের স্রষ্টা মালিক নিয়ন্ত্রক পরিচালক সমগ্র সৃষ্টিগুলির উপর তার একক বাদশাহী রাজত্ব হুকুমত নিরঙ্কুশভাবে চলছে সমগ্র সৃষ্টিকুল আল্লাহর হুকুম মেনে চলছে যাকে যে উদ্দেশ্যে আল্লাহ সৃষ্টি করেছেন সে তার আল্লাহর সৃষ্টির উদ্দেশ্য সম্পূর্ণ করার জন্যই সে নিয়োজিত আছে এর ব্যতিক্রম কিছু করে না সমগ্র সৃষ্টিকুলের মধ্যে কেউ করে না অর্থাৎ সারা সৃষ্টি জগৎ সবকিছু আল্লাহর অনুগত যত সৃষ্টি আছে তার সীমান আমরা জানি না এটা কোনো কিছু সংখ্যার মধ্যে আমরা এটা সীমাবদ্ধ করব না যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন আরো করবেন এটা সবকিছু আল্লাহর ইচ্ছাই এ সব কিছুর উপর একক নিয়ন্ত্রণ কর্তৃত্ব আধিপত্য হুকুমত বাদশাহী রাজত্ব ক্ষমতা সবকিছু এককভাবে আল্লাহ আর সকলেই এভাবে মেনে চলছে আল্লাহকে যারা মেনে চলে তারা আল্লাহর অনুগত আর যারা মেনে চলে না আল্লাহর ইচ্ছা অনুযায়ী আল্লাহ যে উদ্দেশ্য তাকে সৃষ্টি করেছেন আল্লাহর সে ইচ্ছা অনুযায়ী তার জীবন পরিচালনা করে না সে হল আল্লাহ শত্রু আর সৃষ্টি জগতের মধ্যে মাত্র এই দুইটা সৃষ্টি এই অধিকার পায় মানুষ এবং জিন মানুষ এবং জিন ছাড়া আর কোন সৃষ্টি আল্লাহর হুকুমের অবাধ্য হতে পারে না কারণ তার মধ্যে এখতিয়ারি ক্ষমতা আল্লাহ প্রদান করেননি তাদের মধ্যে সেই বাছাই ক্ষমতা ইচ্ছা শক্তি প্রদান করেননি আল্লাহর হুকুম অমান্য করা যায় এমন ইচ্ছা করার শক্তিও কোন সৃষ্টিগুলো নাই তোমরা কি আল্লাহর দেওয়া দিন ছাড়া অন্য কোন দিন তালাশ করছো অথচ আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক আল্লাহর কাছে তার আত্মসমর্পণ করেছে এবং তার কাছে সকলকেই ফিরে যেতে হবে তাহলে এই আসমান এবং জমিনে যা কিছু আছে ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক তারা বাধ্য তাদেরকে আল্লাহ যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন ব্যতিক্রম করার ক্ষমতা তাদেরকে দেওয়া হয়নি তাদের সেই এখতিয়ারি ক্ষমতাটা দেওয়া হয়নি ইচ্ছা শক্তিটা দেওয়া হয়নি তারা আল্লাহর হুকুম অনুযায়ী চলছে অর্থাৎ আল্লাহর কাছে তারা মুসলিম ওয়ালাহু আসলামা এই পশু পাখি গাছ মাছ যা কিছু আমরা দেখি তরুলতা এই বন বনানি পাহাড় পর্বত সাগর মহাসাগর ধুধু মরুভূমি যা কিছুই দেখি সকলই মুসলিম আল্লাহ বলছেন এরা ইসলাম গ্রহণ করেছে ওয়ালাহু আসলামা মাংফিস বলা আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সকলই আল্লাহর কাছে তারা ইসলাম গ্রহণ করেছে অর্থাৎ তার আত্মসমর্পণ করেছে শুধু মানুষ এবং জিন তাদের ইচ্ছা শক্তিটা আছে তাদেরকে আল্লাহ দুইটা পথ উন্মুক্ত করে দিয়ে তাদের সামনেটা পরিষ্কার করে দেখে দিয়েছেন একটা ইসলামের পথ একটা কুফুরের পথ একটা আল্লাহর পথ একটা শয়তানের পথ একটা জান্নাতের পথ একটা জাহান্নামের পথ আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন আর তাদেরকে স্বাধীনতা এটা দিয়েছেন সে তার ইচ্ছা শক্তি প্রয়োগ করে নিজের পছন্দ অনুযায়ী যে কোনো একটা ঠিকানা সে বাছাই করে নিতে পারে আল্লাহ সুবাহান মানুষের মধ্যে সেই এখতিয়ারি ক্ষমতারা দিয়েছেন যারা এই এখতিয়ারি ক্ষমতা লাভ করার পর আল্লাহর হুকুমের অবাধ্য হয় আল্লাহ যে উদ্দেশ্যে তাকে পাঠিয়েছেন তাকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব পালন করে না সেই হলো আল্লাহর দুশ্মন আর যে আল্লাহর দুশ্মন সে ইমানদারের দুশ্মন কারণ ইমানদারের অলি হলেন আল্লাহ ইমানদারদের অভিভাবক পৃষ্ঠপোষক সাহায্যকারী বন্ধু হলেন আল্লাহ এই কারণে যারা আল্লাহর নাফর মানিতে লিপ্ত তারা হলো আল্লাহর দুশ্মন আর আল্লাহর দুশ্মন হওয়ার কারণেই তারা ইমানদারেরও দুশ্মন কারণ মুমিনগণ চলেন আল্লাহর নির্দেশিত পথে রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লামের প্রদর্শিত পথে আর আল্লাহর দুশ্মনগণ এর বিপরীত পথে চলে এই পথে চলে না আর যারা আল্লাহর নির্দেশিত রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লামের প্রদর্শিত পথে চলতে অস্বীকার করে নিজেরা পথ তৈরি করে নেয় অথবা তাদের মতোই অন্য কোন মানুষের তৈরি করা পথে তারা চলে এরা হলো আল্লাহর দুশ্মন ইমানদারদের দুশ্মন আল্লাহর বিধান হলো এখানে হুকুম করে দিচ্ছেন তোমরা আমার দুশ্মন এবং তোমাদের দুশ্মনদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না এটা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে লা ইয়াত্তাকিদুল আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল যে ব্যক্তি বা যে কেহ এমনটি করে অর্থাৎ মুমিনদের পরিবর্তে কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে আল্লাহর কাছে তার কোনো কিছুই আর অবশিষ্ট নাই আল্লাহর সাথে তার আর সম্পর্ক নাই সে আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলল যখন সে কাফেরকে বন্ধু হিসেবে গ্রহণ করল মুমিনদের পরিবর্তে আল্লাহর সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে গেল আল্লাহর কাছে তার পাওনা আর কিছুই নাই তবে যদি এমন অবস্থা হয় কাফের কুফারদের অত্যাচারে নির্যাতনে এমন কঠিন অবস্থায় পতিত হয়ে যদি শুধুমাত্র সেই ইকরার পর্যায়ে পতিত হয়ে কঠিন মুহূর্তে এমনটি করে নিরুপায় হয়ে তাহলে সেটার জন্য আল্লাহ তো তাকে পাকড়াও করবেন না আল্লাহ তোমাদেরকে নিজের সত্তা সম্পর্কে ভয় প্রদর্শন করছেন সতর্ক করে দিচ্ছেন এটা কঠিন কথা কিন্তু আল্লাহ যে আল্লাহ কেমন তার ক্ষমতা কেমন তার এখতিয়ার তার আধিপত্য কর্তৃত্ব কেমন আল্লাহ নিজের সেই অবস্থাটা তুলে ধরে বলেন ভয় প্রদর্শন করছেন সতর্ক করছেন যদি তোমরা এই কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো আল্লাহ তোমাদের কাছ থেকে কেমন প্রতিশোধ নিতে পারেন আল্লাহ সম্পর্কে যদি কারো ধারণা থাকে সে তখন এটা উপলব্ধি করতে পারে এবং পরিণামে তোমাদের সকলকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে আল্লাহ সুবাহান এটা চূড়ান্ত হুকুম দিয়ে দিয়েছেন যে আল্লাহর দুশ্মন এবং মুমিনদের দুশ্মনদের সাথে কোন মুমিন বন্ধুত্ব করবে না বন্ধুত্বের সম্পর্ক করবে না তাদের সাথে কোনো ধরনের আন্তরিকতা পূর্ণ সম্পর্ক স্থাপন করবে না এটা নিষিদ্ধ আমরা যদি এখন একটু চিন্তা করি দেখতে পাব আমি বিভিন্ন সময় বলে থাকি যে আমাদের মধ্যে শ্রেণী বিন্যাসটা হওয়া দরকার মুমিনরা যদি আলাদা না হয় কাফেররা যদি আলাদা না হয় মুমিন কাফের যদি একই কাতারে সামিল থাকে মানুষ বিভ্রান্তির মধ্যে পতিত হয় কোনটা হক আর কোনটা বাতিল এটা মানুষে বুঝতে পারে না সেহেতু আকিদাগত ভাবে প্রধানত পৃথক হওয়া দরকার মুমিনদের আকিদা স্পষ্ট হবে যে আকিদাটা স্পষ্ট ডিক্লারেশন করা থাকবে মুমিনরা তাদের সে আকিদাকে গোপন করে রাখবে না অন্তরের মধ্যে গোপন করে রেখে দিবে অন্যরা জানতে পারবে না এটা করবে না মুমিনরা তাদের আকিদাকে স্পষ্ট করবে এর মাধ্যমে কুফফারদের সাথে তার সম্পর্ক চিন্তাগতভাবে আকিদাগতভাবে বিশ্বাসগতভাবে এটা আলাদা হয়ে যাবে দ্বিতীয় হল আমলগতভাবে আমলগতভাবেও মুমিনগণ তার সেই আকিদা বিশ্বাসের অনুযায়ী সে তার আমল করবে সে আমলটা তার বাস্তব জীবনে তার প্রতিফলন করবে আর এই আমলের প্রকাশ্য আমলের মাধ্যমে সে বাতির আমলের অধিকারী লোকদের থেকে তারা আলাদা হয়ে যাবে এটা পৃথক হওয়া দরকার আল্লাহ কিন্তু কোরআন মজিদে এই কথাটাই বলছেন মুমিনগণ কাফেরদের সাথে একইভাবে সাদৃশ্য বজায় রেখে জীবনযাপন করবে ও অধিকার কারো নাই আল্লাহর এই সৃষ্টি জগতে তিনি এমন ভাবে তিনি সাজিয়েছেন যে চিন্তাশীল মানুষ একটু চিন্তা করলে উপলব্ধি করতে পারে হক এবং বাতিলকে আল্লাহ পাশাপাশি রাখেননি মিশ্রণ ঘটিয়ে রাখেননি দুইটাতে একাকার করে ফেলো না তাহলে কোনটা সত্য কোনটা মিথ্যা এর মধ্যে মানুষ সন্দেহে পতিত হয়ে যেতে পারে এমনটি কখনো করবে না আর সত্যটাকে তোমরা জেনে বুঝে কখনো গোপন করবে না সত্য সবসময় প্রকাশ্য ঘোষণা দিয়ে এটা রাখতে হবে এবং সত্যের আওয়াজ সবসময় বুলন্দ রাখতে হবে বিত সন্ত্রস্ত হয়ে নিচে সবসময় নিজের আকিদা বিশ্বাসগুলোকে গোপন রাখি এই ভয়ে যদি বলি তাহলে না জানি কোন বিপদে পতিত হয়ে যাই এটা কিন্তু বড় ধরনের আরেক অপরাধ আল্লাহ বলে দিয়েছেন কমন আজলামু মিম্মান এর চেয়ে বড় জালিম আর কে হতে পারে তার কোন জানা এলিম সে জানে আল্লাহর পক্ষ থেকে সে জানার পর এটা গোপন ডাকে যে সত্য সে জানে জানার পর এই সত্যটাকে সে গোপন করে রাখে এর চেয়ে বড় জালিম আর কেউ নেই সত্য গোপনকারীরা হল সবচেয়ে বড় জালিম রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন মানসু ইলা আন আলিমাহু ফাকাতামাহু যে ব্যক্তি জিজ্ঞাসিত হলো এমন বিষয়ে যে বিষয়টি তার জানা জানা সত্ত্বেও সে ওই বিষয়টি গোপন রাখল কেমতের দিন তার মুখে আগুনের লাগাম করানো হবে তাহলে ওই আলেমদের অবস্থা কি যারা এলিম অর্জন করেছে কোরআন হাদিস থেকে আর এই সত্য এলিমটাকে তারা গোপন করে তারা মিথ্যার দেশাতি করে তাহুতের সাথে আতাত করে দুনিয়ার জীবনকে বুক বিলাসের মধ্যে ডুবিয়ে রাখে তাদের হালুয়া রুটি আর দান দক্ষিণার মাধ্যমে জীবনটাকে তারা উপভোগ করে চলে সত্য গোপন করে যে এলিমটা জানার পর তাদের মুখে কেয়ামতের দিন আল্লাহ আগুনের লাগাম পড়াবেন সত্য গোপন করার কারণে এই কারণে এই সত্যটা স্পষ্ট হতে হবে মুমিনগঞ্জ সম্পূর্ণ আলাদা একটা জামাত আর এছাড়া যারা আছে তারা সকলে এক জামাত কাফের মুশিক যত নামে এদের ডাকা হোক তাদের মধ্যে পরস্পরের মধ্যে বিভক্তি থাকতে পারে অসংখ্য বিভক্তি আছে কেউ ইহুদি কেউ খ্রিস্টান কেউ বৌদ্ধ কেউ হিন্দু কেউ জৈন বিভিন্ন ধরনের ধর্মের লোকেরা আছে সাথে সাথে নতুন নতুন আরো অনেক ধর্মের আবিষ্কার হয় যেমন গণতান্ত্রিক ধর্মের লোকেরা সমাজতান্ত্রিক ধর্মের লোকেরা পুঁজিবাদী ধর্মের লোকেরা ধর্ম নিরপেক্ষতাবাদের লোকেরা জাতীয়তাবাদী ধর্মের লোকেরা এইভাবে কত ধরনের ধর্ম অনেক আবিষ্কৃত হয়েছে এই সকল ধর্মের মধ্যে তাদের পরস্পরের মধ্যে বিভক্তি থাকতে পারে কিন্তু সকলে মিলে এক আল কুফরু মিল্লাতুল ওয়াহিদা কাফেররা হল এক মিল্লাত ভূমিনগণ হলেন এক মিল্লাত আর এর বাইরে যারা আছে সকলেই কাফের তাদের নাম আলাদা আলাদা হলেও মূলত তারা একই মিল্লাত সেটা হল কুফুর আল্লাহর নাফরমানির ব্যাপারে তারা এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ এরা হলো আল্লাহর দুশ্মন আল্লাহ এখানে এই ঘোষণার মাধ্যমে এই বিষয়টা স্পষ্ট করে দিলেন যে মুমিনগণ কখনো আল্লাহর দুশ্মন এবং মুমিনদের দুশ্মনদের সাথে বন্ধুত্ব করবে না যদি করে তাহলে এখানে সত্যকে মিথ্যার সাথে মিশ্রণের অপরাধ হবে মানুষ হক এবং বাতিল চিনতে ভুল করবে সমস্যা হবে এই জন্য যদি হকপন্থী মুমিনগণ এক কাতারে থাকে সাধারণ মানুষ যারা রয়েছে যাদের এলিম নেই জানে না এই সকল মানুষ এই মুমিনদেরকে আলাদা দেখে তাদের আকিদা বিশ্বাস তাদের আমল দেখে হয়তো তাদের যদি হেদায়ত আল্লাহর পক্ষ থেকে নসিব থাকে এরা ওই মুমিনদেরকে দেখেই তারা মুমিন হয়ে যেতে পারে মুমিনদের ইমানের দ্বারা তারা প্রভাবিত হয়ে তারা মুমিন হয়ে যেতে পারে সুযোগ আছে কিন্তু কুফফারদের সাথে মিশে থাকলে এই সুযোগ থাকে না এই জন্য মুমিনগণ আল্লাহর দুশ্মনদের সাথে কখনো বন্ধুত্ব করবে না এটা যে কোনো ধরনেরই হোক কেউ বলতে পারে এটা তো আমাদের রাজনৈতিক সম্পর্ক এ ধরনের কিছু কিন্তু কথা আছে দেশে এটা আমার রাজনৈতিক সম্পর্ক এর অর্থ হলো রাজনীতির ময়দান আমি আর মুসলমান না যারা বলে এটা রাজনৈতিক সম্পর্ক রাজনৈতিক ক্ষেত্রে এটা রাজনৈতিক কৌশল এই ক্ষেত্রে সম্পর্ক রাখা যাবে বোঝা গেল রাজনৈতিক ময়দানে যখন সে যায় রাজনৈতিক জীবনটাতে সে মুসলমান থাকার দরকার নাই এটা ইসলাম থেকে তার রাজনৈতিক জীবনটাকে সে আলাদা করে মূলত ইসলাম থেকে সে খারিজ হয়ে যায় আর ইসলাম থেকে কিছু বের করা আর কিছু ভিতরে থাকা এই সুযোগ নাই কারণ ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে পরিপূর্ণভাবে হে ইমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না কিছু আংশিক ইসলামে গ্রহণ করলাম ইসলামের কয়েকটা এবাদত সালাদ সিয়াম পালন করলাম ফর জাকাত আদায় করলাম ইসলামের আনুষ্ঠানিক কয়েকটা এবাদত পালন করলাম আর জীবনের সকল ক্ষেত্র সম্পূর্ণ মুক্ত রেখে দিলাম কুফারদের সাথে সেইখানে জীবনযাপন করলাম এই অবকাশ নাই ইসলাম নামক একটা ঘর দরজার সামনে গেলেই কেউ ঘরের ভিতর প্রবেশ হয় না প্রবেশ করতে হলে এই দরজা দিয়ে ঘরের ভিতর প্রবেশ করে যেতে হবে আর ঘরের ভিতর প্রবেশ করলে পরই ওই ঘরের বাসিন্দা হয় কেউ মুসলিম হতে হলে ইসলাম নামক ঘরের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে দরজার ভিতরে একেবারে ইন করতে হবে এক পা বাইরে আর এক পা ভিতরে এটা কেউ বলবে না সে গড়ের ভিতরে এই ধরনের সুযোগ ইসলাম রাখেনি আল্লাহ সুবাহ বলছেন তুল করুনা ইলাই হিমবিল মামাদ্দাত তোমরা তাদের প্রতি ভালোবাসার বার্তা পাঠাও বন্ধুত্বের বার্তা পাঠাও তাদের সাথে আল্লাহর দুশ্মন এবং তোমাদের দুশ্মনদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো কিভাবে তাদেরকে বার্তা পাঠিয়ে যে কোনো ভাবে এটা হাবিব হাসিবিব না হাবিব আওতার ওই বার্তা এই শুধু নয় যে কোনো ভাবে যে কোনো মমিন যখনই কোনো কাফের সাথে যে কোনো উপায়ে বন্ধুত্ব করতে চায় যেমন আজকে একটা বিষয় অনেক হকপন্থী বলে দাবিদার মুমিন মুস্তাকি বলে দাবিদার লোকেরা বৈষয়িক জীবনে তারা ব্যবসা বাণিজ্য করেন অনেকে আছেন পার্টনারশিপ ব্যবসা করেন সেই ব্যবসার পার্টনারদের মধ্যে দেখা যায় হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে তাদেরকে মিলেমিশে নিয়ে তিনি ব্যবসা করেন এমন কিছু লোকের কাছ থেকে শুনেছি তারা তাদের কুষাধ্যক্ষের দায়িত্বটা হিন্দু লোককে দেয় এই বিশ্বাসে সেইখানে তসুরূপ করবে না আত্মসাত করবে না একটা মুসলমানকে দিলে সে আত্মসাত করে ওরা কারান্তরে এই মানসিকতাটা ইসলামের বিরুদ্ধে একটি মানসিকতা সেই যে মুসলমানটাকে বলে যে সে আত্মঘাত করতে পারে এ তো মুসলমান না এ মুসলিম নামে দেখা যাচ্ছে একে শুধুমাত্র সে যদি কোনো প্রকৃত মুসলিমের সাথে তার সম্পর্ক হতো আর তার সাথে লেনদেন করত তখন বুঝত এই পৃথিবীবাসীর মধ্যে যদি কেউ বিশ্বস্ত হয় আমানতদার হয় তারা হলো মুসলিম আর কোন জাতি কেউ এত বিশ্বস্ত আমানতদার হতে পারে না কিন্তু হিন্দু এরা হলো অভিনয়কারী বাস্তব এরা হলো অভিনয়কারী যখন একজনের ক্ষুদ্র একটা ফান্ড তাকে ওটা নাড়াছাড়া করে এখানে হিসাব ঠিকঠাক করে রাখে সে চিন্তা করে এই সামান্য টাকা মেরে তো আমার কোনো লাভ নেই সে ওই ধ্যানে থাকে নেশা থাকে বড় সুযোগ কখন পায় সেই অসৎ উদ্দেশ্য নিয়ে এখন সৎ হওয়ার সে একটা অভিনয় করছে মাত্র কিন্তু যখন সুযোগ পায় তখন দেখা যায় হঠাৎ করে নিয়ে একেবারে চম্পট একেবারে পগার পার ওই পারে দিদির বাড়ি চলে যাচ্ছে এই পারে আর নাই একেবারে যায় আর পাত্তা পাওয়া যায় না এটা কিন্তু বাস্তব কোথায় এদেশে এই সরকার গতবার যখন এসেছিল আমরা সকলে জানি যে শেয়ার মার্কেট লুণ্ঠনকারী কারা ভারতীয় মাফিয়ারা গতবার এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ভারতীয় মাফিয়াদেরকে এই দেশে তাদের ব্রোকার হাউস খোলার অনুমতি দিয়েছিল আর তারা এখানে এই মার্কেটে ঢুকে প্রথম দিকে একটা ইনভেস্ট করে ইনভেস্টটা করে এত প্রফিট দেওয়া শুরু করলো যে লুবে পতিত হয়ে এদেশের মানুষের মধ্যে আসলে একটা ইমোশন কাজ করে দুনিয়ার অন্য কোনো মানুষ এই ধরনের ইমোশনাল না তারা হঠাৎ করে দেখা যায় খুব জুস উঠে যায় আবার একটু পরে জুসের মধ্যে পানি উঠে যায় যে বেশি সময় লাগে না এদেশের মানুষের যখন তাদেরকে সাময়িক কিছু প্রফিট দেখাচ্ছে লাভ দেখাচ্ছে সুদ দিচ্ছে সব মানুষ যা তার সঞ্চয় ছিল সব এনে মার্কেটে জমা করে দিল ইনভেস্ট করে দিল যখন দেখলো যে মোটামুটি এখন যা এসেছে আর আসার সম্ভাবনা নাই চূড়ান্ত পর্যায়ে এসে গেছে হঠাৎ করে তারা তাদের সকলগুলো শেয়ার উচ্চ মূল্যে তারা এখানে শেষ করে দিয়ে তাদের সঞ্চিত সকল টাকা যে ইনভেস্ট করেছিল অন্তত পক্ষে একশো গুণ বেশি নিয়ে প্রকার পার বাংলাদেশি আর নাই দেখা যায় তালা লাগানো ব্রোকার হাউসে পাত্তাই আর নাই এই সরকারের ক্ষমতা নাই ওইখান থেকে তাদেরকে ধরে আনে দেখছে যদি তার পাড়াই যাবে না আর এই ব্যাপার নিয়ে এখন উচ্চবাচ্য শেয়ার করে নেই ওই যে বলা হয় যে ছিয়ানব্বই সেই শেয়ার মার্কেটের লুটপাটের বিচার হলো না করবে কে করার ক্ষমতা এদেশের কারো নাই আটা আচ্ছা, যারা লুটপাট করেছে এরা জানে মানে এদেরকে ধরার মতো ক্ষমতা যে এদের নাই কিন্তু এদের লুটপাটের সুযোগটা কে দিয়েছিল এই আওয়ামী লীগ সরকার দিয়েছিল সরকারের শীর্ষ পর্যায় থেকে এরা ভাগ নিয়েছে নিয়ে তারা এটা করেছে আর এবারও ক্ষমতায় আসার পর এই শেয়ার মার্কেট থেকে তারা এই লুটপাটটা করেছে এই টাকা বাংলাদেশে নাই যে একটা শেয়ার দশ টাকা শেয়ার যখন চারশো টাকা উঠল এটা অতি মূল্যায়িত একটা বিষয় এটা যারা বুঝে এটা থার্মোমিটারের পারদের মতো একেবারে এটারে একশো দশে উঠিয়ে দেওয়া যায় আর নামিয়ে নিলে একেবারে ছয় সাথে নামিয়ে দেওয়া যায় সমস্যা নাই যখন এখানে হঠাৎ করে অবমূল্যায়িত হয় তখন বুঝতে হবে শেয়ার মার্কেটে এখন জোর উঠেছে তার বড় ধরনের এখন জোর উঠেছে এই জোরে কাতর হয়ে কিছুদিনের মধ্যে তার অবমৃত্যু ঘটবে একশো পাঁচ হলে এক মানুষ বাঁচে না এটা ছয় সাত আটে পরে চলে যায় বাঁচা তো কোথায় না অপমৃত্যু ঘটে তো এই বিষয়টা অনেকেই বুঝে না যে বাংলাদেশের যত জায়গায় যত পুঁজি আছে সবগুলো একত্রে করলো এত টাকা হবে না শেয়ার মার্কেটে যতটুকু ইনভেস্ট হয় সারা দেশে সকল পুঁজি এইখানে জমা হয় আর এই হিন্দু মারুয়ারিরা তারা দেখে এই ছোট খাটো জায়গায় সামান্য পয়সা আত্মসাত করে আত্মসৎকারী উপাধি নিয়ে লাভ নেই ছোট ছোট জায়গায় এগুলাতে বড় বিশ্বস্ত হওয়াই ভালো এই জন্য তারা ওই জায়গায় তারা বিশ্বস্ত লুট করে বড়টা এই বুঝটা পর্যন্ত এদেশের মানুষের নেই আমি তো বললাম যে আমি ব্যবসার ক্ষেত্রে যে আমি ছিলাম আমি অনেক খুব ভালো মানের মুত্তাকি পরহেজগার প্রতি বছর হস করে কিন্তু তার কেশিয়ারটা রাখে হিন্দু মুসলমান রাখে না যদি ব্যবসায় তার পার্টনারশিপ প্রয়োজন হয় হিন্দু পার্টনার খুঁজে খ্রিস্টান পার্টনার খুঁজে মুসলিম পার্টনার খুঁজে না এর মাধ্যমে মূলত তারা একটা এদের সাথে ভালোবাসার সম্পর্ক স্থাপন করে ইসলামের বিপক্ষে অবস্থান নেয় ইসলামকে মানুষের কাছে হ্যাঁ করে অমুসলিমদের কাছে ইসলামকে হ্যাঁ করে আর অমুসলিমদেরকে সেই কাফেরদেরকে তারা মর্যাদা দিয়ে তাদেরকে সম্মানিত করে তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করে এখন জীবনের যত ক্ষেত্র আছে সকল ক্ষেত্রের কথাই প্রযোজ্য যেখানে আল্লাহর দুশ্মনদের সাথে কোন ধরনের ভালোবাসার সম্পর্ক স্থাপন করা হবে সেটা রাজনৈতিক ময়দানেই হোক অর্থনৈতিক ক্ষেত্রেই হোক আর সেটা রাষ্ট্রীয় কোনো বিষয়ই হোক আর ব্যক্তিগত পর্যায়ে হোক কৃষি শিল্পে যেখানেই হোক সকল ক্ষেত্রে একই কথা প্রযোজ্য আল্লাহ দুশ্মনকে নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না তাদের কাছে কখনো নিজেদের পক্ষ থেকে বন্ধুত্বের বার্তা প্রদান করা যাবে না আমি একটা কথা বলে রাখি যে অনেকে কিন্তু হাসিব ইবনে আবি বালতার ঘটনাকে দলিল হিসাবে দেন কিন্তু এটা কিন্তু কখনো দিবেন না কারণ হাসিব ইবনে আবি বালতার কাজটাকে আল্লাহ পছন্দ করেননি আল্লাহ এটার বিপক্ষে অবস্থান নিয়েছেন এবং কিতাবের আয়াত নাজিল করেছেন হাতে বেটা ভুল করেছিলেন কেউ যদি বলেন আমাদের ভুল বলা যাবে না উমর কেন তাকে বলছিলেন এই মুনাফিক বলে ডাকছিলেন বলছিলেন এটা মুনাফিক আমাকে অনুমতি দেন আমি তার গর্দান উড়িয়ে দেই হাতিবিবনে আবিবালতা শুধুমাত্র রক্ষা পেয়েছিলেন একটি কারণে সেটা হল তিনি বদরি সাহাবাই ছিলেন শুধুমাত্র বদরি সাহাবাই হওয়ার কারণে যদি বদরি সাহাবি না হতেন তাহলে তো তিনি রক্ষা পেতেন না এই কর্মের কারণে মূলত এই কাজটা কুফরি কাজ মুসলমানদের কোন গোপন বার্তা কাফেদের কাছে পৌঁছিয়ে দেওয়া এটা কুফরি কাজ যুদ্ধের ময়দানে লিপ্ত হয়ে কোন জিহাদের ময়দান থেকে যদি কেউ এমন বিশ্বাসঘাতকতা করে মুজাহিদিনদের কোন ধরনের তথ্য যদি শত্রুপক্ষের হাতে পৌঁছে দেয় ইচ্ছাকৃতভাবে যদি এমনটি করে তাহলে কাজটা কুফুরি সে মোরতাদ হয়ে যাবে আর তার শাস্তি চূড়ান্ত শাস্তি হবে এটা সাধারণ শাস্তি নয় অপরাধটা সাধারণ নয় অনেক কাজটা হলো তার সরাসরি কুফুরি কাজ কারণ মুমিনদের বিপক্ষে কাফেরদেরকে সহযোগিতা এটা ইমান বঙ্গের একটি কারণ আল্লাহ এটা বলছেন যে তোমরা তাদের কাছে বন্ধুত্বের বার্তা পাঠাও ওয়াকাদ কাফারু বিমা যা মিনাল হক অথচ তোমাদের কাছে যে সত্য এসেছে সেই সত্যকে তারা অস্বীকার করে ওয়াকাদ কাফারু বিমা যা মিনাল হক তোমাদের কাছে যে সত্য এসেছে কি এসেছে সত্য কি ইসলাম কেউ বলেছেন ইসলাম কেউ বলেছেন কোরআন এই হকের অর্থ সাহাবাদের মধ্যে দুইটি অর্থই করা হয়েছে কেউ বলেছেন কোরআন কেউ বলেছেন ইসলাম একই কথা একটার সাথে আর একটা কোন কন্ট্রাডিক্টরি নেই তোমাদের কাছে যে কোরআন এসেছে যে ইসলাম এসেছে সেই ইসলামকে তারা অস্বীকার করে ইসলামকে তারা কুফুরি করে মেনে নিতে অস্বীকার করে এটা এর বিপক্ষে তাদের অবস্থান কাফারু তারা কুফরি করেছে অমান্য করছে তারা এর বিরুদ্ধে আচরণ করছে বিমা যা মিনাল হাক তোমাদের কাছে যা এসেছে যে সত্য এসেছে শুধু এতটুকুই নয় তারা আরো করেছে কি তারা রাসুলকে বের করে দিয়েছে এবং তোমাদেরকেও কোথা থেকে মক্কা থেকে বের করে দেয়নি মক্কা থেকে নিজেদের আবাস ভূমি থেকে তারা রাসুলকেও বের করেছে ইয়াকুম এবং তোমাদেরকেও বের করে দিয়েছে কেন বের করেছে একটি অপরাধ তোমরা তোমাদের রব আল্লাহর প্রতি ইমান এনেছ শুধু ইমানের কারণে তারা তোমাদেরকে বের করে দিয়েছে তোমাদের সাথে তাদের শত্রুতার কারণটা কি শুধুই ইমান এছাড়া আর কিছু নয় তোমরা ইমান এনেছো এটাই তারা সহ্য করতে পারেনি আর এই লোকদের প্রতি তোমরা বন্ধুত্বের বার্তা পাঠাও তারা তোমার যে তোমাদের কাছে যে সত্য এসেছে আল্লাহর পক্ষ থেকে সেই সত্যটা তারা অমান্য করে অস্বীকার করে এর বিরুদ্ধ আচরণ করে আর রাসুল এবং তোমাদেরকে বের করে দিল যে অপরাধে শুধুমাত্র ইমান আনার অপরাধে আর ওই কাফেরদের সাথে তোমরা আবার বন্ধুত্বের বার্তা পাঠাও এটা কখন হতে পারে না আজও আমরা যদি এই কথাটা চিন্তা করি জেলখানায় বন্দি কেন শুধু কি একটি কারণ নয় আমরা আল্লাহর প্রতি ইমান এনেছি আর আল্লাহকেই ইলা হিসেবে জীবনের সকল ক্ষেত্রে মেনে চলতে চাই আল্লাহ ছাড়া আর কোন ইলার জায়গা জীবনের কোন ক্ষেত্রে আমরা দিতে নারাজ আর কোন ইলা আমরা মানি না সকল ইলাকে অস্বীকার করি সে এক আল্লাহর প্রতি ইমান আনার অপরাধী যারা আজ আমাদেরকে নির্যাতন করলো বন্দি করলো তাদেরকে যদি কেউ বন্ধ হিসেবে গ্রহণ করে সে মুমিন থাকবে না তাদেরকে আর বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না এখানে আমাদের সরাসরি এটা আমাদের প্রমাণিত হয়ে গেছে তারা প্রমাণ দিয়ে দিল তারা আমাদের শত্রু কারণটা শুধুমাত্র ইমান শুধুমাত্র ইমানের কারণে তারা আমাদের সাথে শত্রুতা করেছে আমরা আগে করিনি তারা নিজেরা নিজেদেরকে শত্রু হিসেবে আমাদের সামনে নিয়ে এসেছে এখন যদি আমরা তাদেরকে বন্ধু মনে করি তাদের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করি আল্লাহর এই আয়াতের সরাসরি বিরুদ্ধাচরণ হবে সেহেতু কারো পক্ষে এটা কখনো উচিত নয় যে আমাদের দুশ্মন আল্লাহর দুশ্মন তারা আমাদের কাছে যারা প্রমাণিত এখন এই আয়াতের এই আয়াতটি আমাদের সাথে এখন মিলিয়ে দেখতে হবে এখন প্রমাণিত শত্রু এরা তাদের সাথে আমরা কেউ কোন ধরনের বন্ধুত্ব করব না যদি কেউ করে সে আমাদের অন্তর্ভুক্ত থাকার অধিকার রাখে না তোমরা কি তাদের প্রতি ভালোবাসা অন্তরে গোপন রাখো আল্লাহ সুবাহান হুতালা এখানে যে বিষয়টি নিয়ে এসেছেন সেটা হল যে আমরা যদি জিহাদ করি আল্লাহর উদ্দেশ্যে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে দুইটা জিনিস কিন্তু দেখে একেবারে পৃথক হয়ে যাচ্ছে জিহাদের উদ্দেশ্যটা কি আমরা কেন করছি আমরা ঘর থেকে বের হয়েছি শুধু একটি উদ্দেশ্যে ছোট আল্লাহর পথে জিহাদ করার জন্য আল্লাহর দিনকে বিজয়ের আসনে সমাসীন করার জন্য দুনিয়ার সকল আদিয়ানে বাতিলাকে পরাভূত পরাজিত করে দিনে হক ইসলামকে বিজয়ী করার জন্য আর এর মাধ্যমে আমরা আল্লাহ সন্তুষ্টি কামনা করছি এই কাজের মাধ্যমে এই আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা করছি যদি আমাদের অন্তরে আল্লাহর সন্তুষ্টির সেই আগ্রহ থাকে আর আল্লাহর দিনের বিজয়ের উদ্দেশ্যেই যদি আমরা জেহাদের ময়দানে বের হয়ে থাকি তাহলে আমরা তো আর অন্তরে তাদের প্রতি কোন ধরনের ভালোবাসা পোষণ করতে পারি না সেই গোপন ভালোবাসাও রাখা যাবে না তোমরা গোপন রাখো তাদের প্রতি তোমাদের ভালোবাসা গোপন ভালোবাসার মাধ্যমে তোমরা তাদের সাথে সম্পর্ক রাখো এটা ওইটার কন্ট্রাডিক্টরি একেবারে এর বিপরীত যে আল্লাহর দিনের বিজয়ের উদ্দেশ্যে জিহাদের ময়দানে বের হয়ে সেই জিহাদ পরিচালনার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি কামনা হল মুমিনের একান্ত ইচ্ছা নিজত কিন্তু সেই মুমিন যদি এই দিনকে যে অপছন্দ করে ইসলামকে অপছন্দ করে ইমানকে অপছন্দ করে সেই আল্লাহর দুশ্মনদের প্রতি যদি কেউ গোপন ভালোবাসা পোষণ করে সেই গোপন ভালোবাসাটা আল্লাহ সুবাহান ওই ভালোবাসার সন্তুষ্টির বিপরীত আল্লাহ এটাকে কখনো এটার অনুমতি দেননি এই সুযোগ কারো প্রদান করেননি তোমরা যা গোপনে করো আর যা প্রকাশ্যে করো সবকিছু আমি জানি যারা এই আল্লাহর দুশ্মনদের সাথে বিরোধিতা করে আল্লাহর দুশ্মনদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয় সেই কুকুর সকল মুমিনগণ যখন সম্পূর্ণ আলাদা হয়ে গেলেন সেই মুমিনগণ আর কখনো গোপনেও আল্লাহর এই দুশ্মনদের সাথে সম্পর্ক রাখতে পারেন না যদি কেউ রাখে আল্লাহ বলছেন যে সেই সম্পর্কটা যদি তোমরা গোপনে রাখো বা প্রকাশ্যে রাখো সবকিছু আমি জানি আল্লাহর কাছে কোনো কিছুই গোপন নেই এর দ্বারা এটা বড় ধরনের আল্লাহ সুবাহ পক্ষ থেকে মুমিনদেরকে একটা ঝাঁকুলি দিয়েছেন কোন মুমিন যেন কখনো তার অন্তরের মধ্যে সেই গোপন কোন স্পৃহা অবিলাস লালন না করে যে নিজের জন্য নিজে বাঁচার জন্য দুশ্মনেদের কাছ থেকে কোন ধরনের নিরাপত্তা পাওয়ার জন্য গোপনে গোপনে কোন চুক্তি করে হয়তো কেউ তো জানবে না এটা কিন্তু অনেকে করেছে কিন্তু আমাদের মধ্য থেকে করেছে যারা শুধুমাত্রই এই জন্য যে নিজে বাঁচার জন্য নিজের নিরাপত্তার জন্য যে মামলা মোকদ্দমাগুলোতে রেহাই পেলাম আর বাড়ি ঘরে পরিবার পরিজনের সাথে ঠিক মতো থাকতে পারলাম নিরাপদে শুধু এই পথটা করে নেওয়ার জন্য অনেকে এই গোপন ষড়যন্ত্র করেছে গোপন সম্পর্ক করেছে আর গোপন সম্পর্ক করে আমাদের প্রচুর ক্ষতি করেছে আমাদের মধ্যে থেকেই এটা করেছে আল্লাহ এটা বলে দিয়েছেন যে তোমরা যা গোপনে করো আর যা প্রকাশ্যে করো আমি সব কিছু জানি তোমাদের মধ্য থেকে যে এমনটি করবে ইতিমধ্যে যে আলোচনাগুলো করে আসলাম যে জিহাদের উদ্দেশ্যে ঘর থেকে বের হলো আল্লাহ সন্তুষ্টিও তার কামনা কিন্তু অন্তরের মধ্যে গোপন রেখেছে আল্লাহ দুশ্মনদের সাতপতি ভালোবাসা যে এমনটি করে আল্লাহ বলছেন সে সুজা পথ থেকে বিচ্যুত হয়ে গেল এই সুজা পথ তার কাছ থেকে হারিয়ে গেল সে আর সুজাপথের নাগাল পাবে না সুজাপথ কি সিরাতুল মুস্তাকিম সে সিরাতুল মুস্তাকিম থেকে সে বিচ্যুত হয়ে গেল যে এমনটি করবে সে আর হেদায়াতের নাগাল পাবে না তাহলে আল্লাহ সুবাহ এখানে স্পষ্ট করে দিলেন যারা আল্লাহর দুশ্মন মুমিনদের দুশ্মনকে বন্ধু হিসেবে গ্রহণ করে অথবা তাদের প্রতি ভালোবাসার বার্তা পাঠায় অথবা তাদের প্রতি অন্তরে গোপন ভালোবাসা পোষণ করে সেই সকল লোকজন পদভ্রষ্ট সিতাতুল মুস্তাকিম থেকে বিচ্ছুত এরা হেদায়াত থেকে বঞ্চিত হয়ে গেছে আল্লাহ সুবাহ এখানে এটা পরিষ্কার করে দিলেন এখন হাবতি বিবনে আবিবাউসা তার কর্মটা পদভ্রষ্টতার কাজটা কিন্তু কর্ম তার পদভ্রষ্টতার কর্ম কিন্তু শুধুমাত্র তিনি বদরি সাহাবি এই জন্যই বেঁচে গেলেন কেউ কেউ আমি দেখছি বিভিন্ন সময় আমাদের অনেকেই দলিল দেনা এই ধরনের কিছু কর্মের পক্ষে হাতিবিন আবিবাল তার দলিল দেন তিনি এই ধরনের কর্ম করেছিলেন রাসুল্লাহ সাল্লাম তাকে শাস্তি দেন নাই এটা দলিল দেন কিন্তু দলিলটা কেউ দিতে পারবে না এটা দলিল নয় বরঞ্চ রাসুল্লাহ সাল্লু যেই বিষয়টিতে তাকে রেহাই দিলেন সেটার বিষয়টা তিনি উল্লেখ করে দিয়েছেন ওই সময় তিনি বদরি সাহাবি আর বদরিদের ব্যাপারে রাসুল আল্লাহর পক্ষ থেকে যে সরাসরি জান্নাতি হওয়ার ঘোষণা দেওয়া হয়েছে এই কথাটা তিনি এখানে উল্লেখ করে দিলেন যে কারণ শুধু এটাই এই কারণে এই বিষয়টাকে দলিল দিয়ে কেউ এই ধরনের অপকর্ম করবে এটা করার অবকাশ নেই এই কর্ম করে ওই দলিল দিয়ে তাকে শাস্তি দেওয়া যাবে না এটা বলতে পারবে না কারণ আল্লাহ বলে দিয়েছেন ফাঁকাটো বল্লা সাবা সাবিল সে পদগ্রস্ত হয়ে গেছে সে এই কর্মের মাধ্যমে যে একটা কাজ করলো কি আল্লাহর দুশ্মন এবং নিজের দুশ্মনকে বন্ধু হিসেবে গ্রহণ করলো দ্বিতীয় অপরাধ হলো তাদের প্রতি বন্ধুত্বের বার্তা পাঠালো তৃতীয় অপরাধ হলো তাদের প্রতি সে অন্তরের গোপন ভালোবাসা রাখলো তুসিদ্রুনা ইলাইহিম গোপন ভালোবাসা রাখলো অন্তরের মধ্যে এই কর্মের কারণে তিনটার মধ্যে যে কোনো একটি বিষয় যার মধ্যে ঘটবে সেই পথ ভ্রষ্ট হয়ে যাবে সে হেদায়াত থেকে দূরে সরে যাবে আমরা যেন এই বিষয়টি অত্যধিক ভালো করে উপলব্ধি করি আমাদের জীবন চলার পথে অনেক প্রলোভন আসবে অনেক ধরনের আমাদের সামনে কুপ্রস্তাবগুলো আসবে বাহ্য তো মনে হয় এগুলো সুপ্রস্তাব এখানে দুনিয়ার অনেক কিছু আছে কিন্তু এগুলো হলো মূলত ইমাম ধ্বংস করার প্রস্তাব এই জন্য বলছি এটা কুপ্রস্তাব এই ধরনের কুপ্রস্তাব আসবে বিভিন্ন প্রলোভন ধোকা দেওয়া হবে মুমিন যদি এই ধোকায় পতিত হয়ে আল্লাহর দুশ্মনদের সাথে কোন প্রকারের গোপন সম্পর্ক স্থাপন করে সে পথ ভ্রষ্ট হয়ে গেল তার ইমান আমলকে সে বরবাদ করে ফেলল আল্লাহ সুবাহ কোরআন মজিদে মুমিনদেরকে আসলে বড় একটা উঁচু আসনে সমাসীন করতে চান মুমিনদের মর্যাদা অনেক বেশি তাদের মান ইজ্জত সম্মান মর্যাদা অতি উঁচে উঁচুতে এই জন্য মুমিনগণ আল্লাহর দুশ্মনদের পাশাপাশি কখনো যেতে পারে না তাদের সাথে কোনো ধরনের ভালোবাসার সম্পর্ক স্থাপন করতে পারে না মুমিনের সম্পর্ক হবে মুমিনের সাথে মুমিনের ভালোবাসা হবে মুমিনের সাথে সে সব পাবে মুমিন যখন আরেকজন মুমিনকে ভালোবাসবে সে সোয়াব পাবে এর বিনিময় আল্লাহর কাছে সে পাবে এর মধ্যে আল্লাহ সন্তুষ্টি নিহিত আছে কিন্তু আল্লাহ দুশ্মনদের সাথে কোন প্রকারের গোপনেও যদি একটু আগ্রহ কার মধ্যে সৃষ্টি হয় সে বুঝতে হবে তার ইমানের দুর্বলতা এসে গেছে তখনই তার ইস্তেকফার করা দরকার তার আত্মসমালোচনা করে নিজেকে পরিশুদ্ধ করা দরকার আল্লাহ দুশ্মনদেরকে সবসময় দুশ্মন হিসাবে গণ্য করা এবং তাদের প্রতি সবসময় এমন বিদ্বেষ ঘৃণা পোষণ করা যখনই সুযোগ পাব আল্লাহর এই পবিত্র জমিনের উপর আল্লাহর দুশ্মনদেরকে আর বাঁচিয়ে রেখে আল্লাহর জমিনকে অপবিত্র করার আর সুযোগ দেব না ইনশাল্লাহ এই প্রত্যয় নিয়ে মুমিনদেরকে বিচরণ করতে হবে তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন কোরআন অনুযায়ী যেন আমরা সঠিকভাবে আমাদের জীবনকে গড়তে পারি আমিন কোন প্রশ্ন হ্যাঁ হাতিব এই কোন মহিলাকে কি মারা যাবে না কোনো তথ্য সংগ্রহের জন্য এটা তো মারার কথা বলা হয়নি কিন্তু মারতেন না তার কাছ থেকে উদ্দেশ্য হল চিঠিটা বের করা যেহেতু স্বেচ্ছায় দিচ্ছে না সে হয়তো শরীরে এমন জায়গায় সে গোপন করে রেখেছে যেখানে তাকে হয়তো তার কাপড় না তোলা পর্যন্ত এটা পাওয়া যাবে না কিন্তু রাসুল যেহেতু নির্দেশ দিয়েছেন ওটা নিয়ে এসো তাহলে তো এছাড়া তো উপায় ছিল না প্রয়োজনে তাকে উলঙ্গ করার যদি প্রয়োজন হতো তথাপিও তিনি তারা তাই করতেন কিন্তু সে স্বেচ্ছায় তখন দিয়ে দিয়েছে যেহেতু হুমকিটি কাজ হয়ে গেছে আর প্রয়োজন হয়নি কিন্তু যদি না দিত তাহলে তারা করতেন এই প্রেক্ষিতে এই ধরনের অবস্থা যদি হয় তখন করা লাগবে করা যেতে পারে সমস্যা নাই মাথায় চুলের ভিতরে থাকে ও হ্যাঁ তার মেমোরিতে যদি সে এখানে সেভ করে নিয়ে যায় এমন যদি তথ্য থাকে নিশ্চিত তথ্য থাকে যদি ওই তথ্য তো নিয়ে যেতে দেওয়া হবে না তাকে তখন কি করতে হবে তাকে বন্দি করতে হবে নিয়ে আসতে হবে গণিমত হিসাবে তার প্রয়োজন তাকে গণিমত হিসাবে নিয়ে আসতে হবে আর যাওয়ার সুযোগ দেওয়া যাবে না ও তার কাছ থেকে যদি পাওয়া যায় হ্যাঁ আমরা তোর জন্য স্বাভাবিকভাবে যদি না দেয় তাহলে তথ্য নেওয়ার জন্য যে পন্থা অবলম্বন করা দরকার যতটা সম্ভব বৈধ পথের উপর অটল থেকে সেই চেষ্টা তো অবশ্যই করে যেতে হবে মানে, হ্যাঁ করা যাবে তো এক্ষেত্রে তখন তাহলে বাধ্য করার জন্য হ্যাঁ, ওইটাই এটা তো মানে তখন তো এটা উদ্ধার করাটা যেহেতু জরুরি সেহেতু সেই ক্ষেত্রে প্রহার তো করা যাবে মানে সে তো হত্যা করার কথা বলছে হত্যা করলে তো আর তথ্য পাওয়া যাবে না হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ। মুমিনদের আকিদা এটা পরিষ্কার থাকবে মুমিনরা যে আকিদাগুলো পোষণ করে যেমন আমরা আমাদের আমরা স্পষ্ট করে যে কথাগুলো বলি যেমন আজকে এদেশের মধ্যে এই দেশটাই আমরা ধরি এদেশের যে তাগতি শাসন ব্যবস্থা আছে সকল মানুষ এটাকে মেনে নিচ্ছে আমরা এর বিপক্ষে পড়া সরাস এটা বলবো এটা তাগুত এটা কাফি আমাদের আকিদা এটা এই সংসদে যারা যাচ্ছে এটা প্রত্যেকটা এক একটা ফেরাউন সংসদে ভোটে যারা যেগুলো দাঁড়ায় নির্বাচনে দাঁড়ায় এগুলা ফেরাউন এরা ফেরাউন হিসাবে দাবি করে আইন তৈরি করার ক্ষমতা আমার ফেরাউন এটা দাবি করেছিল ফেরাউন এই দাবিটা করেছিল এরা এই দাবিটা করে এই জন্য আমাদের ডিক্লারেশন করতে হবে এগুলা ফেরাউন এরা মুসলমান না যদিও এদের মুখে দাড়ি দেখা যায় জুব্বা দেখা যায় টুপি পাগড়ি দেখা যায় ততকে বলতে হবে এগুলা ফেরাউন প্রকাশ্য প্রকাশ্যভাবে আমাদের কথা হলো আমাদের আকিদা প্রকাশ করা এতে করে কাফিরদের থেকে আমরা পৃথক হয়ে যাব এই ধরনের যখনই যে ধরনের আমাদের বক্তব্যগুলো সবসময় পরিষ্কার টাকা এই বক্তব্যের মাধ্যমে আমাদের আঁকিটা প্রকাশ হয়ে পড়বে আর আমলের ক্ষেত্রেও তো এটা পরিষ্কার হয়ে যাবে আমরা তাদেরকে মানি না যেমন তারা ভোট দেয় আমরা বুটে দাঁড়াই না ভোট দেই না আমলের মাধ্যমে এটা আমরা প্রমাণ করে দিলাম এটাকে যে বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি আমরা তাদের কাছ থেকে তারা ইসলামের সূত্র আমরা জানি হ্যাঁ, হ্যাঁ। না না না ওইটা তো যখন আমরা যদি কোনো কৌশলগত ভাবে আমি ওইখানে রেকি করতে যাচ্ছি আমি তাদেরকে আমি তথ্য কালেকশন করব তাদেরকে আমি নির্মূল করব এই উদ্দেশ্য নিয়ে সেই জন্য তথ্য কালেকশনের জন্য যাওয়া অর্থ তাদের সাথে আমার মিশা না এটা হলো সাময়িক আমি কৌশল অবলম্বন করলাম এটা হলো সাময়িক হ্যাঁ, আমাদের সমাজ ব্যবস্থায় মুম্বাই এবং কাপের বা মুসলিম মোনাফিক আলাদা হওয়া প্রয়োজন আমাদের সমাজ ব্যবস্থায় দেখি আসলে যারা ইমামতি করে সমাজে বা যারা ইসলামের ধারক বাহক বলি আমরা তাদের পারিপার্শ্বিক পরিবেশ দেখলে স্পষ্টই বোঝা যায় যে না তারা পূর্ণাঙ্গ ইসলাম মানে না ইমত অবস্থায় আমরা আমরা যারা ওই সমাজে বাস করি তাদের আসলে পৃথক কিভাবে হব একটা দিক তো হলো যে পৃথক হওয়ার সবচেয়ে বড় উত্তম উপায় যেটা নিজস্ব আবাস ভূমি গড়ে তোলা এমন একটা আবাস ভূমি গড়ে তোলা যেখানে সম্পূর্ণ মুমিনগণ একত্রিত হয়ে যাবেন বিভিন্ন জায়গা থেকে হিজরত করে এটা পৃথক হয়ে গেল তো এটা বট হলো যে যদি মানুষ চিন্তা করে ওটা সুযোগ তো অবশ্যই আছে সুযোগ চিন্তা করলে সিদ্ধান্ত নিলে এটা সুযোগ আছে চেষ্টা করতে হবে এটা তো কোনো কিছু বললেই তো আর হয়ে যায় না করতে হয় সেই করার উদ্যোগ নিলে এটা সম্ভব এটা হলো সবচেয়ে উত্তম একটা উপায় মুমিগণ একত্রিত হয়ে যাওয়া তখন তাদের জীবন আচরণ সম্পূর্ণ পৃথক হয়ে যাবে একই রকম হয়ে যাবে অন্য সকলের থেকে আর যে বাস্তব সমস্যাটা এটা বলেছ আমাদের দেশে এই ধর্মীয় স্বার্থবাদী গোষ্ঠী যারা তাগুতের সাথে আঘাত করে তারা ধর্মটাকে বিশেষ করে ইসলামটাকে তারা তাগুতের পৃষ্ঠপোষক হিসাবে তারা ব্যবহার করছে এই শ্রেণীটা সকল যুগে ছিল সকল নবীর যুগে ছিল নবীর বিরোধিতা সাধারণ মানুষের কাছ থেকে আগে আসেনি আগে এই ধর্মীয় স্বার্থবাদী গোষ্ঠীর পক্ষ থেকে আগে এসেছে কারণ এই সমাজের মধ্যে তাদের স্বার্থটা নিহিত আর এই সমাজ পরিবর্তন হয়ে গেলে তাদের আর এই বেলকিবাজি চলবে না প্রতারণা চলবে না এখন যারা এই ধর্মের দুহাই দিয়ে হাদিয়া তুফা নজর নেয়াজ বেদ বেগার আদায় করে মানুষের কাছ থেকে ওই যে বিভিন্ন ধরনের সোর্স অফ ইনকাম তারা আবিষ্কার করেছে ওই যে বিভিন্ন খতম আবিষ্কার করেছে ওটা তার আগে আলোচনা করেছি এগুলো শুধুই মাত্র তাদের মন গড়া রুজি রোজগারের একটা উপায় হিসেবে তারা এগুলো বানিয়েছে এগুলো বানিয়ে মানুষের কাছ থেকে এগুলো অবৈধ ইনকাম তারা করছে যদি দেখে এখানে যদি দিন বিজয়ী হয়ে যায় তাহলে তাদের অবৈধ কর্ম ধর্মের নামে আর চলবে না এরা বিরোধিতা করবেই এই কারণে এদের থেকে আমাদের যথা সম্ভব দূরত্বে থাকা এবং এদের দ্বারা কখনো জানে আমাদের সাথীরা কখনো প্রভাবিত না হয় এমন অবস্থা করা এটা আমাদের প্রয়োজন এবং একটা কৌশল আমরা বিভিন্ন নিতে পারি এতটুকু যতক্ষণ পর্যন্ত এখানের মধ্যে আছি মসজিদ সমূহে আমাদের কিছু সহি আকিদা এবং আমলের অধিকারী ইমাম তাদেরকে গড়ে তোলা এবং মসজিদগুলোতে তাদেরকে দেওয়া যাতে করে ক্রমান্বয়ে তারা এখানে তাহারিসের কাজ করতে পারে তারা এখানে মানুষের মোটিভেশনের কাজটা করতে পারে দাওয়ার কাজ হতে পারে তালিমের কাজ এগুলো চালাতে পারে এই ধরনের যদি আমরা কিছু ইমাম কিছু মসজিদে দিতে পারতাম তাহলে কাজটা অনেকটা ভালো হতো নতুবা এই পদভ্রষ্ট ইমামদের দ্বারা মানুষ বেশি আরো পদভ্রষ্ট হয় তো আর কোনো প্রশ্ন তো নাই সুবাহ আল্লাহ হামদিকা শাহাদু আল্লাহ ইলাহ ইল্লাম তাস্তাগফিরুকা ওয়া আতুবু